কত ঠিকানাহীন মানব শিশু ঘুরে পথে পথে ওরা ঘুমায় গাছের ছায়া তলা নিজ ঢালা রাজপথে কত ঠিকানাহীন মানব শিশু ঘুরে পথে পথে ওরা ঘুমায় গাছের ছায়া তলা নিজ ঢালা রাজপথে কেন পায় না খেতে দুমুঠো ভাত পায় না পোশাক তারা বলে কি অপরাধ কেন ওরা সব অধিকার হারা কত ঠিকানাহীন মানব শিশু ঘুরে পথে পথে ওরা ঘুমায় গাছের ছায়া তলা পিছ ঢালা রাজপথে কত ঠিকানাহীন মানব শিশু ঘুরে পথে পথে ওরা ঘুমায় গাছের ছায়া তলা পিছ ঢালা রাজপথে ওরা নিরন্ন বুভুক্ষ থাকে সারাটা দিন ধরে অনাদরার অবহেলায় কেন হচ্ছে বেড়ে ওরা হিরান্ন ভুক্ষ থাকে সারাটা দিন ভরে অনাদরার অবহেলায় কেন উঠছে বেড়ে ওরা ভুক্ষ থাকে সারাটা দিন ধরে অনাদরার অবহেলায় কেন উঠছে বেড়ে শুধু লাঞ্চনা বঞ্চনা কেন ওদের জীবন ভরা ওদের কি অপরাধ কেন ওরা সব অধিকার হারা কত ঠিকানাহীন মানব শিশু ঘুরে পথে পথে ওরা ঘুমায় গাছের ছায়া তলা পিছ ঢালা রাজপথে কত ঠিকানাহীন মানব শিশু ঘুরে পথে পথে ওরা ঘুমায় গাছের ছায়া তলা পিছ ঢালা রাজপথে সারা বিশ্ব জুড়ে অশান্তির অগ্নিশিখা জলে ইসলামেরই আলোর প্রভাত আর যে কত দূরে সারা বিশ্ব জুড়ে অশান্তির অগ্নিশিখা জলে ইসলামেরই আলোর প্রভাত আর যে কত দূরে ওদের জীর্ণ মলিন মুখের দিকে চায় না তো কেউ ফিরে রোদে জলে পুড়ে মরে হাজার লোকের ভিড়ে ওদের জীর্ণ মলিন মুখের দিকে চায় না তো কেউ ফিরে রোদে জলে পুড়ে মরে হাজার লোকের ভিড়ে উদীর্ণ বলিন মুখের দিকে চায় না তো কেউ ফিরে রোদে জলে পুড়ে মরে হাজার লোকের ভিড়ে কেন পায় না শিক্ষার আলো ওরা পায় না স্নেহের ছায়া ওর কি অপরাধ কেন ওরা সব অধিকার হারা কত ঠিকানাহীন মানব শিশু ঘুরে পথে পথে ওরা ঘুমায় গাছের ছায়া তলা পিছ ঢালা রাজপথে অত ঠিকানাহীন মানব শিশু ঘুরে পথে পথে ওরা ঘুমায় গাছের ছায়া তলার পিস ডালা রাজপথে কেন পায় না খেতে দু মুঠো ভাত পায় না পোশাক তারা ওদের কি অপরাধ কেন ওরা সব অধিকার হারা কত ঠিকানাহীন মানব শিশু ঘুরে পথে পথে ওরা ঘুমায় গাছের ছায়া তলার পিস ডালা রাজপথে কত ঠিকানাহীন মানব শিশু ঘুরে পথে পথে ওরা ঘুমায় গাছের ছায়া তলায় পিস ঢালা রাজপথে কত ঠিকানাহীন মানব শিশু ঘুরে পথে পথে ওরা ঘুমায় গাছের ছায়া তলায় পিস ঢালা রাজপথে